আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত ইন আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ ওয়াল আলহি ওয়াসাবি ওমান ওয়ালা আম্মাবাদ প্রিয় দর্শক সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সোনালী শিশু অনুষ্ঠানটি সোনালী শিশু অনুষ্ঠানে গত কয়েকটি পর্ব ধরে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম শিশুদের মাঝে ইসলামিক ব্যক্তিত্ব যদি আমরা তৈরি করতে চাই তাহলে আমাদের করণীয় কি এই ধারাবাহিকতায় আমরা সর্বশেষ যে চ্যাপ্টার সর্বশেষ যে অধ্যায় আমরা আলোচনা করছিলাম যে শিশুদের মাঝে ইসলামিক ব্যক্তিত্ব তৈরি করতে হলে শিশুদেরকে ইসলামিক ব্যক্তিত্ব হিসেবে তৈরি করতে হলে অবশ্যই তাদের মাঝে gender education gender studies gender awareness gender ভিত্তিক ইসলামের যে নীতিমালা রয়েছে সেই নীতিমালা তাদেরকে জানানো এইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জন্য এবং এই ইসলামের এই যে জেন্ডার ভিত্তিক যে নীতিমালা কারণ হচ্ছে আমরা জেন্ডার ভিত্তিক এত ভায়োলেন্স সমাজে দেখছি আমরা নারী পুরুষের মধ্যকার এত অবৈধ আচরণ সমাজে দেখছি আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ইত্যাদির নামে এত এত অবৈধ কালচারের প্রকাশ এবং প্রভাব দেখছি আমরা দেখছি যে ছেলে মেয়েদের অবাধ বিচরণ আমরা দেখছি তাদের মধ্যে অবাধ যৌনাচার আমরা দেখছি তাদের মধ্যে চরিত্রের স্খলন আমরা দেখছি মানসিকভাবে তাদেরকে বিভিন্ন বৈকল্যের শিকার হয়ে যাওয়া আমরা দেখছি তাদের চারিত্রিক স্খলন আমরা দেখছি তাদের শরীরের পতন ইত্যাদি দেখে আমরা একেবারেই ক্লান্ত আমরা পরিশ্রান্ত আমরা প্রচণ্ড ব্যথিত অতএব এই অবস্থা ওয়েস্টে আমরা দেখছি চরম মহামারী আকারে তা ধারণ করেছে সমাজ এমন একটি জায়গায় চলে গিয়েছে যে এই সমাজের পুনরুদ্ধার এই সমাজের পুনঃসংস্কার ইত্যাদির কথা কেউ ভাবতেও পারছে না এতটা ভয়ঙ্কর পরিণতি তৈরি হয়েছে অতএব সেখান থেকে যদি আমাদের সমাজকে আমাদের মুসলিম সমাজকে রক্ষা করতে চাই আমাদের সন্তানদেরকে রক্ষা করতে চাই তাহলে আমাদেরকে তাদের জেন্ডার ভিত্তিক ইসলামের আচরণগুলো কি হওয়া দরকার সেটি জেন্ডার ভিত্তিক ইসলামের আহকামগুলো কি সেগুলো সম্পর্কে তাদেরকে শ্রদ্ধাশীল সেগুলো সম্পর্কে তাদেরকে অবগত করানো উচিত আজকে আমরা যে এই এই ধারাবাহিকতা আজকে যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে যে নারী পুরুষের মধ্যকার সম্পর্কটা কেমন হবে এবং নারী বা পুরুষের অর্থাৎ আমাদের এই ছেলে মেয়েদের তাদের চরিত্রকে রক্ষা করার জন্যে তাদের কি কি কাজ করতে হবে সেই বিষয়ে আমাদেরকে এখানে আমরা আলোচনা করব প্রথমত যে বিষয়টি আলোচনা করতে চাই তা হচ্ছে শিশুরা যখন পরিণত বয়সে উপনীত হবে তখন তাদেরকে পিতা এবং মাতার দায়িত্ব হবে যে তাদেরকে পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া বা তাদেরকে পুত পবিত্র থাকার জন্য তাদেরকে কি কি কাজ করতে হবে এটি তাদেরকে আগ থেকে মায়েরা তাদের মেয়েদেরকে এবং বাবারা তাদের ছেলেদেরকে আগ থেকে শেখাবে আপনি জানেন যে একটা ছেলে এবং একটা মেয়ে যখন তারা পরিণত বয়সে উপনীত হয় তখন মেয়েদের এক ধরনের শারীরিক এক ধরনের পরিবর্তন ঘটে ছেলেদের এক ধরনের শারীরিক পরিবর্তন ঘটে এই সকল শারীরিক পরিবর্তনের সময় তাদেরকে অবশ্যই তাদেরকে পুত পবিত্র হতে হয় তাদেরকে সালাত আদায় করা তাদেরকে অন্যান্য দিনই ইসলামিক বিভিন্ন আবাদতগুলো করা তাদেরকে এই যে তাদের যে ধর্মীয় তাদের দিন যে সকল দায়িত্ব আছে এবং প্রতি মুহূর্তে তাদেরকে ধৌত পবিত্র থেকে একটি একটি একটি পরিশীলিত জীবন যাপন করার জন্য তাদের করণীয় কি এগুলো তাদেরকে যেমন কিভাবে তারা গোসল করবে কিভাবে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করবে এগুলোর জন্য ফরজ কি এগুলোর জন্য সন্না কি এগুলোর আগে এবং পরে তাদের করণীয় কি এই সময় তাদের করণীয় কি এই তোকার বিভিন্ন বিষয়ে অবশ্যই অবশ্যই তাদেরকে প্রশিক্ষিত করে তুলতে হবে অমরাদি আল্লাহ তালানহু তিনি বলেছেন ওই ব্যক্তি সে ইসলামের ইসলামের যে বিধিবিধানগুলো রয়েছে এগুলোকে সে নষ্ট করে দিল যে বড় হয়ে উঠল কিন্তু সে আসলেই বুঝল না যে তার বড় হয়ে ওঠার পর তার সেখানে কি কি তার বিধিবিধান রয়েছে কোনটি তাকে করতে হবে কোনটি তাকে করতে হবে না এগুলো যে জানলো না অতএব আমাদের দায়িত্ব হচ্ছে পিতা এবং মাতাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে ইসলামের এই যে এই ফিকগুলো ইসলামের এই ইস্যুগুলো নিয়ে তাদেরকে অবশ্যই অবশ্যই জানানো তাদেরকে জানানো যে প্রতি মুহূর্তে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয় দুজন ফেরেস্তা আছেন এই ফেরেস্তা সব কিছু তাদের লিখে রাখে যে তারা আসলে কি চিন্তা করছে তারা কি ভালো কাজ করছে কি মন্দ কাজ করছে তারা অপর অপরিষ্কার এবং অপরিচ্ছন্ন এটি থাকলে তাদের যে আমলগুলো তাদের যে আবাদতগুলো এই আবাদতগুলো তাদের হচ্ছে না এগুলো থেকে এবং এবং রাহমাতের ফেরিস্তাগুলো তাদেরকে সেভাবে তাদেরকে সেভাবে রক্ষণাবেক্ষণ করবে না যেতটুকু সে পুতু পবিত থাকলে রহমতের ফেরেস্তাদের আগমন যেভাবে ঘটবে ইত্যাদি বিষয়গুলো তাদেরকে ভালো করে বোঝানো দরকার অতএব এইটি হচ্ছে আমাদের ষষ্ঠ মূলনীতি বা আজকের আলোচনার প্রথম মূলনীতি যে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া তাদেরকে পুত পবিত্র থাকার দীক্ষা শিক্ষা তাদেরকে প্রদান প্রদান করতে হবে এবং এটি তাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা তাদের ফিজিক্যাল পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলছি তাদের স্পিরিচুয়াল তাদের আধ্যাত্মিক এবং দ্বিতীয়ত তাদের তাদের যে আচরণগত তাদের কর্মগত পরিষ্কার পরিচ্ছন্নতা বা পরিশুদ্ধি ইত্যাদিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো তাদেরকে জানাতে হবে এর পাশাপাশি দু নম্বর আমাদের যে মূলনীতি আজকের আলোচনার এবং এই আলোচনার সপ্তম যে মূলনীতি তা হচ্ছে যে শিশুদের সামনে তাদেরকে বিশেষ করে সৌরাত নূর এটি তাদেরকে পড়াতে হবে তাদেরকে শেখাতে হবে তাদেরকে মুখস্থ করাতে হবে এগুলোর ব্যাখ্যা এই সুরা ব্যাখ্যা তাদের সামনে উপস্থাপন করতে হবে এটি এই জন্য যে কারণ সুরা আর নোরে আল্লাহ সুবাহানুয়াতালা নারী এবং পুরুষের মধ্যকার আচরণের বিভিন্ন বিধানগুলো তিনি আলোচনা করেছেন নারী এবং পুরুষের আচরণ কেবল যেমন এর আগে আমরা আলোচনা করেছিলাম যে সুরা নোরে আল্লাহ সুবাহানুতালা বলেছেন যে ছেলে বা মেয়েরা অর্থাৎ সন্তানরা তারা পরিণত বয়সে পৌঁছার আগে তারা অবশ্যই তাদের পিতামাতার কাছে যাওয়ার আগে তিনবার তিনটি সময় তাদেরকে অনুমতি প্রার্থনা করতে হবে আর যখন তারা পরিণত বয়সে পুষবে তখন সব সময় পিতামাতার কাছে যাওয়ার আগে তাদেরকে অনুমতি নিয়েই তাদেরকে যেতে হবে অতএব এটি সুরানুর এবং এখানে আরও অনেক নারী এবং পুরুষের মধ্যকার সম্পর্কের আচরণ বিধানগুলো সেখানে আলোচনা করা হয়েছে আমরা যদি সুরাতের সামনে উল্লেখ করি আলোচনা করি সুরে যদি ব্যাখ্যা করি তাহলে ইনশাআল্লাহ তারা এই বিষয়ে পরিপূর্ণ জ্ঞান তারা অর্জন করতে পারবে তো আমরা এখানে আমরা যে কথা বলছি তাদেরকে একদিকে তাদের তাদের তাদের শারীরিক ভাবে তাদেরকে রক্ষা অন্যদিকে তাদেরকে ইমানের ইস্যুগুলো তাদেরকে প্রদান করার মাধ্যমে তাদের স্খলন চারিত্রিক স্খলন বা জেন্ডার ভিত্তিক তাদের যে তাদের মধ্যে যদি কোনো কুপ্রবণতা তৈরি হওয়ার কুমন্ত্রণা তৈরি হওয়ার কু খারাপ আচরণ এবং প্রবণতা তৈরি হওয়ার যদি কোনো সুযোগ থাকে তাহলে এগুলো অবশ্যই অবশ্যই দূরীভূত হয়ে যাবে আমরা যদি তাদেরকে ইমানের এই ট্রেনিংটা তাদেরকে প্রদান করি এই জন্য আমরা দেখি সালফেস আলহিন রাহেমহল্লা রাহেমহল্লা তারা তাদের সন্তানদেরকে সুরাত নোর শিক্ষা দিতেন তাদেরকে সুরা নূরের বিধিবিধান সুরা নূরের ব্যাখ্যা ইত্যাদি সহ এর মাধ্যমে তারা তাদের সন্তানদেরকে তাদের সন্তানদেরকে রক্ষা করে রক্ষা করতেন যে তাদের জেন্ডার ভিত্তিক ভায়োলেন্স থেকে এবং তারা তারা শিশুরা যদি পরিণত বয়সে উপনীত হওয়ার আগেই তারা তাদেরকে সৌরা আন্নর মুখস্থ করাতেন যাতে তারা নারী পুরুষের আচরণের বিধানগুলো তারা জানতে পারে বিশেষ করে নারীদেরকে সুরা নূর মুখস্থ করাতেন যেমন মুজাহিদ রাহেমুল্লাহ তিনি বলছেন যে রাসুল ইসলাম বলেছেন আল্লিমু রিজা আলকুম সুরাত মা তোমরা তোমাদের সন্তান ছেলে সন্তানগুলোকে সুরা মায়েদা তাকে শিক্ষা প্রদান করো ওয়া আল্লিমু নিসা আকুম সুরাত নূর এবং তোমরা তোমাদের কন্যা সন্তানদেরকে সুরা আন্নুর শিক্ষা প্রদান করো ইমাম আল জাহেদ তিনি এর ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন যে বি আন্নাল মুস মুআল্লিমিন কেন ইউনুন আইনা খাস নোর যে তৎকালীন যুগে সাহালিনের যুগে ইসলামের সোনালী যুগে সকল শিক্ষকরা তাদের কন্যা তাদের নারী শিক্ষার্থীদেরকে সৌরান নোর এইটা মুখস্থ করানো এবং এইটা তাদেরকে ব্যাখ্যা করার ব্যাপারে তারা আলাদা কেয়ার তারা স্পেশাল কেয়ার তারা নিতেন স্পেশাল অ্যাটেনশন স্পেশাল সেখানে তারা মনোযোগ প্রদান করতেন ইমাম এখানে আমরা আরেকটি হাদিস দেখি যে হাদিসটি বর্ণনা করেছেন আব্দুর রাজাক তার মোসান্নফে যে হজরত অমর আব্দুল খত্তাব রাজি আল্লাহ তালানহ তিনি তার সময়ের প্রত্যেকটি মুসলিম ইসলামিক স্টেটে প্রত্যেকটি তার মুসলিম বিশ্বের প্রত্যেকটি আনাচে কানাচে তিনি এই চিঠি লিখে পাঠিয়ে দেন যে লা লাদুল্না এম রাতুন অতুন আল হাম্মা ইল্লামিন সকমিন যে কোনো একজন মুসলিম নারী প্রয়োজন না হলে সে অবশ্যই সে হাম্মামে হাম্মা মানে হচ্ছে সে গোসলখানায় বা আজকে আমরা টয়লেট বা ওয়াশরুম যেটাকে বলি সেটাতে সে প্রবেশ করবে না ও আল্লিমু নিসা একম সৌরাতান নোর এবং তোমরা তোমাদের নারীদেরকে সৌরাতান নো সৌরাত নোর তোমরা তাদেরকে শিক্ষা প্রদান করা এটা হতো ওমরাদি আল্লাহ তালানহ এভাবে স্পষ্ট করে কথা বলে দিয়েছেন তার মানে সৌরা নোর তাদেরকে শিক্ষা প্রদান করা এখান এটা যদি আলোচনা করি তাদের মাঝে তাদের সামনে তখন তারা নারী পুরুষের মধ্যকার আচরণগত সম্পর্কগত বিধানগুলো কী হবে এগুলো তারা জেনে নেবে তারপর আমরা নবম অষ্টম যে মূলনীতিটি আলোচনা করতে চাই অষ্টম মূলনীতি তাদেরকে ফাহেসা অশ্লীল কাজ থেকে তাদেরকে তাদেরকে অবশ্যই সাবধান করতে হবে বিরত রাখার জন্য যত ধরনের আয়োজন আছে সব আয়োজন করতে হবে তাদেরকে বলতে হবে যে অশ্লীলতা কি অশ্লীলতা যদি কোনো একজন ব্যক্তি পতিত হয় তাহলে তার জন্য কি ব্যবস্থা রয়েছে দুনিয়া তার জন্য কি ব্যবস্থা রয়েছে আখেরাতে তার জন্য কি ব্যবস্থা রয়েছে অশ্লীলতা বলতে আমরা এখানে জেনা ব্যবিচার ইত্যাদির কথা বলছি এবং এই জেনা ব্যবচ্ছর শুধুমাত্র শরীরে একটি পার্টিকুলার অঙ্গের মাধ্যমে হয় না শুধুমাত্র সেটি স্থানের মাধ্যমে হয় না সেটি কিন্তু চোখের মাধ্যমে হয় হাতের মাধ্যমে হয় মুখের মাধ্যমে হয় তার জিব্বার মাধ্যমে হয় ইত্যাদির মাধ্যমে তার চিন্তার মাধ্যমে হয় তার পায়ের মাধ্যমে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কিন্তু জেনা অথবা এই এই যে ব্যবচার সংগঠিত হতে পারে অতএব এটি সম্পর্কে তাদেরকে আমাদের সাবধান করতে হবে আমাদেরকে জানাতে হবে যে কোনো একজন সে হাদিসটি তাদেরকে সম্ভব হলে তাদেরকে বলে দেয়া যে রাসুল্লাহ সাল্লাহ কাছে এক যুবক এসে বললো ইয়া রাসুল্লাহ আমি জেনা করতে চাই রাসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এর কাছে এসে যখন এই কথা তিনি বলছেন তখন আরবের লোকেরা রাসুসলামের পাশে যারা সাহাবাই কালাম ছিলেন তারা প্রত্যেকেই তাকে তাকে তাকে ধমক দিলেন যে থামো তুমি কি বলছো রাসুলের সামনে এরকম কথা বলছো রাসুলাম তাকে সামনে ডেকে নিয়ে আসলেন বলো তুমি আমার কাছে আসো এবং বললেন তুমি কি তোমার মায়ের সাথে জানা করবে সে বাচ্চা বললো না ইয়ারসোলা এটি কীভাবে সম্ভব তখন তিনি বললেন তুমি কি তুমি কি তোমার মেয়ের সাথে এটি করতে চাও তুমি কি তোমার বোনের সাথে এটি করবে তুমি কি তোমার ফুফুর সাথে এটি করবে তুমি কি তোমার খালার সাথে এটি করবে তখন সে বলল যে না ইয়া রসুল্লাহ আমি এটি কোনোটাই করতে চাই না তখন রাসুল্লাহ সাল্লাম বারবার বললেন তুমি যদি তোমার মায়ের সাথে না করতে চাও তাহলে তো অন্যর তুমি যার সাথে করতে চাইবে সে তো অন্যের মা তুমি তোমার মেয়ের সাথে করতে চাও না তাহলে অন্যের মেয়ের সাথে তুমি করতে চাও জানি তো অন্যের মেয়ে তুমি তোমার বোন অথবা খালা বা ফুফু এরা তো অন্যের কারো না কারো খালা ফুফু বোন মা অতএব তুমি যে এটি করতে চাও তুমি তুমি যেটি করতে চাও তার মানে হচ্ছে তুমি তো অন্য কারো মায়ের বা বোনের তাদের সর্বনাশ করছো অন্য কারো তুমি তাদের তাদের উপর তুমি অন্যায় আচরণ করছো এইভাবে বলে রাসুল আসলাম তারপর এই এই যে এই বালকটিকে এই যুবক এর কাছে তিনি আসলেন এবং রসুল্লাহ সাল্লাম তার উপর তার বুকের উপর রসুলাম তার হাতটি রেখে বললেন আল্লাহ ফির ও কলবা ও হাসিন ফারেজা আল্লাহ তুমি তার গুণা মাফ করে দাও তার অন্তরকে পরিশুদ্ধ করো এবং এর মাধ্যমে তুমি তার লজ্জাস্থানকে পুত পবিত্র রেখে দুর্গের মতো তৈরি করে দাও যার কারণে এটি দুর্গের মধ্যে থাকবে অতএব এটার কোনো ভায়োলেন্স এটা কোনো ভায়োলেন্স হবে না অর্থাৎ এটার কোনো লঙ্ঘন হবে না তার যে সেক্সুয়াল যে সেক্সুয়াল যে যে চেষ্টিটি এটির কোনোভাবে লঙ্ঘন হবে না অতএব আমরা এরপরে জানি যে রাসুসলাম এই কথা বলার কারণে এরপরে এমন একটি অবস্থা হলো যে রাসুসলাম যখন তাকে যুক্তি দিয়ে বুঝিয়ে দিলেন তাকে ছোট অবস্থায় এই অবস্থায় যখন তাকে বুঝালেন এই এই যে বালক বা এই যুবক এর পরবর্তীতে এমন হলো ফাক্কায়না লাই আলতাফিতুবিল্লা আহাদিম মেম্বাদ যে এরপরে সে কখনো কোনো ভিন্ন কোনো যে জেন্ডারের অন্য কারো দিকে সে তাকাতই না চোখ তুলে অতএব এভাবে আমরা তাদেরকে এই শিক্ষাটি প্রদান করা আর নবম যে মূলনীতি প্রিয় দর্শক নবম মূলনীতি হচ্ছে যে আমাদের সন্তানগুলোকে যখন তারা পরিণত বয়সে উপনীত হবে তখন যত দ্রুত সম্ভব তাদেরকে বিয়ে দেওয়ার আয়োজন করা আমরা আধুনিক যুগে যত লঙ্ঘন দেখি যত স্খলন দেখি চারিত্রিক যত অধপতন দেখি যত দুর্ঘটনা আমরা দেখছি বিভিন্ন জায়গায় এবং ছেলে মেয়েদের মধ্যে যত অপরাধ সংগঠিত হচ্ছে সকল অপরাধের কেন্দ্রবিন্দু একটাই সমাজে আমরা এই এই যে এই যে বালক বালিকা অথবা এই যে যুবক যুবতীদের মধ্যে তাদের যে মানসিক রোগ তাদের যে শারীরিক রোগ এবং সামাজিক যে অস্থিরতা ইত্যাদি যা কিছু দেখছি এই সব কিছু তাদের চারিত্রিক স্খলন সব কিছুর মূলে কিন্তু একটি বিষয় তা হচ্ছে বিয়েকে এটিকে দেরি করা বিয়ে দেরি করা এখন তো আমরা বিভিন্ন স্লোগান অত বছর বয়সের আগে বিয়ে করা যাবে না অত বছর আগে বিয়ে দেওয়া যাবে না আমরা কিন্তু অত বছর আগে শুধু বিয়ে দেওয়া যাবে না এটা শুধুমাত্র বলি কিন্তু তার আগে জেনা ব্যবচার করা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ইত্যাদিদের সাথে ঘুরে বেড়ানো এবং সেখানে চারিত্রিক স্খলন বা চারিত্রিক লঙ্ঘন যেটি হচ্ছে এগুলোর ব্যাপারে কিন্তু কোনো বক্তব্য কাউকে আমরা বলতে শুনি না কারণ কি কারণ হচ্ছে যারা এই সকল স্লোগান দেয় অত বছর বছরের আগে বিয়ে নেই তারা কিন্তু তারা কিন্তু নিজেদের ক্যারেক্টার এবং তারাও সমাজের ক্যারেক্টার বা সমাজের এই মুসলিম ছেলে মেয়েদের ক্যারেক্টার ধ্বংস হয়ে যাক একেবারে নষ্ট হয়ে যাক এগুলো ওই যে তাদের মতো অথবা তাদের তার তারা যাদেরকে অনুসরণ করছে তাদের মতো অথবা তাদের তাদের নেতা শয়তানের মতো তাদের ক্যারেক্টারগুলো হোক এরও তেমনি চায় এবং এই জন্য তাদের স্লোগান হচ্ছে যে এত বছরের আগে এইগুলো করা যাবে না অতএব প্রিয় দর্শক আমাদেরকে দেখতে হবে যে ইসলাম এই ক্ষেত্রে কি কথা বলেছে আমরা এই ক্ষেত্রে বহু আলোচনা করতে পারি রসুলাম হয়তো আয়সারদি আল্লাহ তালানকে বিয়ে যখন করেন তখন আয়সারদি আল্লাহ তালানহার বয়স ছয় যখন আয়সারদি আল্লাহ তালাহার সাথে রাসুল্লাহ সাল্লাহ আলি আসলামের কন্ট্যাক্ট তৈরি হয় তখন আয়সারদি আল্লাহ তালাহার বয়স নয় রসুলামের কাছে আয়সারদি আল্লাহ তার ঘরে যখন আসেন বধূ হিসেবে তখনও তিনি তার পুতুল নিয়ে এসেছেন এবং রসুলাম যখন ইন্তেকাল করেন তখন আয়সারদি আল্লাহ বয়স মাত্র আঠারো এবং এই আয়সারদি আল্লাহ তিনি ইসলামের জন্য যে খেদমত করে গিয়েছেন ইসলামের অর্ধেক অর্থাৎ নারী সম্পর্কে যত আলোচনা তার অধিকাংশ আলোচনা আয়সারদি আল্লাহ তালাহার মাধ্যমে আমরা পেয়েছি এইভাবে রাসুল্লাহ সাল আলী আসলামের যদি আচরণ তাই হয় ওমর রদি আল্লাহ তালানহু আলী রদি আল্লাহ তালান হচ্ছে কন্যা উম্মে কুলসুম রদি আল্লাহ তালানহাকে বিয়ে করার জন্য তিনি প্রস্তাব পাঠান উম্মে কুলসুম বয়সের তখন খুবই ছোট খুবই এই ছোট মেয়েকে যখন বয়স বিয়ের জন্য প্রস্তাব পাঠান তখন আলী রদি আল্লাহ তালাহু বলেছেন যে আমিরুল মমিনকে গিয়ে বলেন যে এখনও তো উম্মে কুলসুম ছোট অতএব তিনি তাকে দেখুক দেখে যদি তার মনে হয় যে তাকে তিনি বিয়ে করবেন তাহলে আমাদের কোনো আপত্তি নেই এবং হজরত ওমর রদি আল্লাহ তালানহু তারপরে তিনি সেখানে লোকদেরকে পাঠালেন গেলেন এবং তার জন্য বিয়ের তিনি ব্যবস্থা করলেন এবং বরকতের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন এবং তিনি বললেন যে আমি তাকে বিয়ে করতে চাচ্ছি এই জন্য কারণ আসসালামকে আমি বলতে শুনেছি ইন্না কুল্লা সাবাবিন লাম কুল্লা সাবাবিন ওয়ানাসাবিন মন কাতেউন ইলা ইয়াউমিল কিয়ামতি ইল্লা সাবাবি ওয়ানাসাবি যে সকল সম্পর্ক সকল সম্পর্ক কেয়ামত পর্যন্ত সব শেষ হয়ে যাবে যত ধরনের সম্পর্ক আছে সেই সম্পর্ক এটা উপর থেকে অথবা নিচের থেকে যে সম্পর্ক হোক না কেন সব সম্পর্ক এটি কেয়ামতের দিন সব ছিন্ন হয়ে যাবে কিন্তু আমার সাথে যার সম্পর্ক আছে সেই সম্পর্ক কেয়ামতের দিন সেটি ছিন্ন হবে না তখন তিনি বলেন আমি চাই যে আমার সাথে রাসুল্লাহ সাল্লাহামের উপরের দিক থেকে সম্পর্ক এবং নিচের দিক থেকে সম্পর্ক দুটোই থাকুক উপরের দিক থেকে সম্পর্ক অর্থাৎ রাসুলের সাথে তার সম্পর্ক তৈরি হয়েছে যে তার কন্যা সন্তানকে রাসুল ইসলামের কাছে তিনি বিয়ে দিয়েছেন অতএব তিনি রাসুল্লাহ সাল্লাহ আলাইসলামের শ্বশুর একদিক থেকে আবার জামাতাও যাতে তিনি তৈরি হন এই জন্য তিনি রাসুল্লাহ সাল্লাহ আলাইসলামের মেয়ে হত ফাতেমারাদি আল্লাহ তালা আনহা তার জামাই হজরত তার স্বামী হজরত উম হজরত আবু তালেব হজরত আলী রাদি আল্লাহ তালা আনহুর কন্যা উম্মে কুলসুম রাদি আল্লাহ তালাহকে তিনি বিয়ে করেন অর্থাৎ সেই দিক থেকে নিচের দিক থেকেও তিনি রাসুল্লাহ সাল্লামের সাথে সম্পর্কিত হলেন তিনি এই জন্যে আমাদের আলোচনা যেখানে বিষয়ে এখানে যে তিনি একজন কন্যা সন্তানকে বিয়ে করেছেন যার বয়স তখনও কম ছোট এদিকে ইমাম হাসান আল বসর ইমাম জোহরি কাতাদা তারা বর্ণনা করছেন ইদা আনকা হাসার আল আবা উহুম যখন যখন লোকেরা তাদের ছোট ছেলে মেয়েদেরকে বিয়ে দেন যা জানে কাহুহম তখন তাদের বিয়ে জায়েজ হবে ওয়াবিহীনা আখোজ এটাই আমরা আমাদের বিধান হিসেবে গ্রহণ করছি আমরা এখানে আরেকটি বিষয় দেখি যে এবনে তাউস তিনি তার পিতা থেকে বর্ণনা করেছেন যে ইদা আনকা আনকাহা আসহির আবু হুমা ফাহুমা বিল খিয়ারি ইদা কাবুরা যখন ছোট বালক বালিকাদেরকে পিতামাতা বিয়ে দেবেন তখন তারা বড় হলে তাদের এখতেয়ার থাকবে যে এই বিয়েকে তারা ধরে রাখবেন নাকি এই বিয়েকে তারা তারা ভেঙে দেবেন এই এখতেয়ার তখন এই এরা বড় হলে তাদের এই এখতেয়ার তখন তৈরি হবে যাই হোক না কেন আমরা এখানে বাল্য বিবাহ কথা বলতে আমরা এটা বলছি যে যখন তাদের বয়স পরিণত বয়স যখন তারা উপনীত হবে এটি বিভিন্ন দেশে বিভিন্ন প্রেক্ষাপটে আমাদের দেশে দেখুন ছেলে মেয়েরা তাদের বয়স এগারো বারো তেরো এর মধ্যে তারা পরিণত বয়সে তারা উপনীত হয়ে তাদের বালেগা এবং বালেগা হয়ে যায় আর এরপর যদি আমরা তাদেরকে শারীরিক স্খলন থেকে যদি রক্ষা করতে চাই তাহলে যত দ্রুত সম্ভব আমরা তাদের বিয়ের আয়োজন করে ফেলা এটা আমাদের জন্য জরুরি তো প্রিয় দর্শক আমরা এই যে আলোচনা এখানে আমরা এই আলোচনা আলোচনাটি শেষ করলাম যেখানে আমরা সামগ্রিকভাবে আপনাদের সামনে কয়েকটি মৌলিক বিষয় তুলে ধরার চেষ্টা করেছি এই আমাদের শিশুদের মাঝে যদি জেন্ডার ভিত্তিক যদি আমরা সচেতনতা তৈরি করতে চাই শিশুদেরকে যদি আমরা তাদের যে চারিত্রিক নৈতিকতা সম্পন্ন ব্যক্তিত্বে পরিণত করতে চায় যদি আলটিমেটলি তাদেরকে ইসলামিক ব্যক্তিত্ব হিসেবে গড়ে তুলতে চায় তাহলে অবশ্যই অবশ্যই জেন্ডার ভিত্তিক তাদের আচরণ জেন্ডার ভিত্তিক তাদের সচেতনতা এবং বিপরীত জেন্ডারের যারা রয়েছে নারী অথবা পুরুষ তাদের প্রতি তাদের আচরণ কি হবে ইত্যাদি বিষয়ে আমরা এখানে যেই ছোট কিছু বিষয়ে আলোচনা করার চেষ্টা করেছি এগুলো অবশ্যই অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে আবারও আমরা বলছি শিশুরা অবশ্যই তাদের পিতামাতার কাছে শিশুকালে তাদের পিতামাতার কাছে আসার পূর্বে তাদেরকে অনুমতি নিয়ে আসতে হবে তাহলে তাদের জেন্ডার অ্যাওয়ারনেস তাদের মাঝে তৈরি হবে যে জেন্ডার বিপরীত জেন্ডারের কাছে যেতে হলে অবশ্যই তাদেরকে এক ধরনের সচেতনতা বা এক ধরনের তাদেরকে কশাসনেস মেনটেন করতে হয় কশন মেনটেন করতে হয় দু নম্বর হচ্ছে অবশ্যই শিশুরা তাদের বিপরীত জেন্ডারের প্রতি তাকানোর তারা তাকাবে না তাদের তার আগে তারা তাদের চক্ষুগুলোকে অবনত রাখবে চক্ষুগুলোকে তারা অবশ্যই তারা বন্ধ করে রাখবে তাদের লজ্জাস্থানগুলোকে তারা হেফাজত করবে এবং শিশুদেরকে অবশ্যই অবশ্যই তাদের বয়স যখন সাত হবে অথবা দশ অবশ্যই তখন তাদের বিছানাগুলো অবশ্যই ছেলে হোক মেয়ে হোক তাদের বিছানাগুলো আলাদা করে দিতে হবে তাদের ডান কাঁধ হয়ে তাদেরকে শুয়ে অভ্যস্ত করতে হবে তারা যাতে যেখানে ছেলে এবং মেয়েরা একসাথে থাকে একসাথে বসে এরকম কোনো জায়গা তাদেরকে নেওয়া যাবে না তাদেরকে সেখানে পাঠানো যাবে না ফ্রি মিক্সিং অথবা অবাধ বিচরণ যেখানে ছেলে মেয়েদের হয় এবং তাদেরকে অবশ্যই অবশ্যই পরিণত বয়সে উপনীত হলে পবিত্রতা কীভাবে অর্জন করবে সেই শিক্ষা তাদেরকে প্রদান করতে হবে তাদেরকে সুরা আল মা এদা সুরা নোর এই শিক্ষাগুলো তাদেরকে প্রদান করতে হবে এবং তাদেরকে অশ্লীলতা সম্পর্কে তাদেরকে জানাতে হবে এগুলো থেকে তাদেরকে রক্ষা করার জন্য পরিকল্পনা করতে হবে তাদেরকে যখনই তারা পরিণত বয়সে উপনীত হবে তখন তাদেরকে বিয়ে দিতে হবে এই ক্ষেত্রে কোনো লঙ্ঘন করা যাবে না এই হচ্ছে প্রিয় দর্শক এই বিষয়ে সামগ্রিক আলোচনা আমরা বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি আপনারা অবশ্যই অবশ্যই কোরআন এবং সোনালি আলোচনা অনুসারে আপনাদের সন্তানদেরকে গঠন করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমরা আগামী দুটো পর্বে ইনশাল্লাহ আমরা আলোচনা করব রাসুল ইসলামের কিছু গোল্ডেন স্টেটমেন্টস যেগুলো তিনি পিতামাতা এবং সন্তান সন্তানদেরকে উদ্দেশ্য করে বলেছেন সেই আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ আমাদের এই গোটা আলোচনা সোনালী শিশু আলোচনাকে আমরা পরিসমাপ্তির দিকে নিয়ে যাব তো আল্লাহ সফায়নমতান আমাদের গোটা আলোচনাকে কবুল করে নিন এবং এভাবেই আমাদের সন্তানগুলোকে গঠন করা তৌফিক দান করুন এ বলে এখানে শেষ করছি হাজা ওসল্লাহ সুবাহানমত আলা আলা নবীন মোহাম্মদ আলা আলী ওসাহবি আজমাইন ওসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত